আবু মাসুদ উকবাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আম্বিয়া একরামের উক্তিসমূহ যা মানবজাতি লাভ করেছে তার মধ্যে একটি হলো যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো